আবু বুর্দাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিন প্রকার লোককে দ্বিগুণ নেকি দান করা হবে যে ব্যক্তির একটি বাদী আছে সে তাকে শিক্ষা দান করে উত্তম রূপে শিক্ষা দান করে আদব শিক্ষা দেয় এবং তাকে উত্তম রূপে শিষ্টাচার শিক্ষা দান করে অতপর তাকে আজাদ করে দিয়ে তাকে বিবাহ করে সে ব্যক্তির জন্য দ্বিগুণ নেকি রয়েছে আর আহলে কিতাবদের মধ্য থেকে মুমিন ব্যক্তি যে তার নবীর প্রতি ইমান এনেছিল অতপর নবী সাল্লাহ সাল্লামের প্রতি ইমান এনেছে তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে আর যে গোলাম আল্লাহর হক যথাযথভাবে আদায় করে এবং নিজ মনিবের দেয়া দায়িত্ব সঠিকরূপে পালন করে তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে সাহাবি রহমতুল্লা আলহি এই হাদিসটি বর্ণনা করে সালেকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাকে এই হাদিসটি কোনো বিনিময় ব্যতীতই শুনিয়েছি অথচ এর চেয়ে সহজ হাদিস শোনার জন্য লোকেরা মদিনাহ পর্যন্ত সফর করতেন